রাসুল বড় ধরনের রাসুল সকল রাসুলদের বাপ খালি রাসুল না দুনিয়ার কোটি কোটি মুমিনের বাপ সে ইব্রাহিম আলহিসাম কিন্তু তার বাবা কাফের তাহলে কুফরিও কিন্তু জন্মসূত্রে আসে না নেফাক নেফাক নেফাক মানে কি মুনাফেকি মুনাফেকিও কিন্তু জন্মসূত্রে স্থানান্তর হয় না যদি স্থানান্তর হইতো তা আবদুল্লাবনে উবাই মুনাফেকদের প্রধান যিনি লিডার তার নাম কি আবদুল্লাহ ইবনে উবাই আবদুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আবদুল্লাহ ইবনে উবাইয়ের যিনি ছেলে তিনি বড় সাহাবিদের একজন সুহান তিনি মুনাফেক ছিলেন না কিন্তু তিনি মুনাফেকের ছেলে ওই আবদুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে নবী সালামের কাছে আবেদন করছিলেন যে ইয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম যে আপনার পোশাকটা আপনার একটা জামা আমার আব্বার দাফানোর জন্য দেন নবী সাল্লাহ সাল্লাম ওই সাহাবিকে এত বেশি ভালোবাসতেন ওই সাহাবির অনুরোধের প্রেক্ষিতে নবিসাম জানেন এই লোক মুনাফেকের লিডার কিন্তু তারপরেও নবিসাম নিজের পোশাক নিজের জামা দিয়ে দিচ্ছেন আবদুল্লাহ ইবনে জন্য আল্লাহ জামা তাহলে কি ওয়াইস দিছে না আবদুল্লাহ ইবনে দিছে হ্যাঁ, আমাদের দেশে ওয়াজনাসিয়াতে শোনা যায় যে আল্লাহ রসুল নাকি জুব্বা দিয়ে গেছে কারে ওয়াইস করুণের এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা ওয়াইস কারণীকে নবী সাল্লাম কোন জুব্বা দেন নাই নবিসাম জুব্বা দিচ্ছেন কাকে মুনাফেকের লিডার কে আবদুল্লাহ ইবনে কে এবং আবদুল্লাহ ইবনে উবাই এই মুনাফেকের লিডার নবী সাল্লামের ইসলামের জামা মোবারক তার গায়ে কাপন পরায় তাকে দাপন করা হয়েছে তাহলে নবী সাল্লামের জামা মোবারক কি আবদুল্লাহ ইবনে উবাইকে আজাবে কবর থেকে রক্ষা করতে পারছে আমাদের দেশে মাঝে মাঝে দেখবেন ওই বিভিন্ন জায়গায় ক্যালেন্ডারে বিক্রি করে নবিসামের জুব্বা মোবারক টুপি মোবারক লাঠি মোবারক এরকম বিক্রি করে না অনেকে বরকতের জন্য এগুলো ঘরে ঘরে যে লাগাই রাখে এই পোস্টারগুলো কিনে কিনে দেখবেন অনেকের ঘরে লাগানো থাকে আবার সে কোনো জায়গায় যদি কোনো মসজিদে বা কোনো জায়গায় নবিসামের কোনো একটা জিনিস আসছে খবর যদি পায় মানুষ ওইটা দেখার জন্য হুমডে খেয়ে পড়ে মাঝখান দিয়ে আমরা কত রমজানে না কখন দেখলাম যে বাংলাদেশে এরকম কি একটা জিনিস আসছিল যে নবী সাল্লা ইসলামের কি পার্টি নাকি কি একটা জিনিস নিয়ে আসছিল বাংলাদেশে তাহলে বোঝা যায় যে নবী সাল্লামের স্বয়ং জামা মোবারক গায়ে দেয়ায় দাফন করাইছে তারপরে এই লোক আজাবে কবর থেকে মুনাফেক থেকে রক্ষা পায়নি তাহলে যেটি গায়ে দিয়ে কবরে গেছে সেই রক্ষা পায় নাই আমি আপনি ওইটা ঘরে লাগাই রাখি এটা করি সেটা করি তারপরে ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় কতজন কত পাগল আছে যে নবিসামের লাঠি মোবারক নবিসামের এই মোবারক এগুলার জন্য কি পাগল এগুলার উম্মতের কোন মুক্তির সম্ভাবনা উম্মতের মুক্তি হলো সুন্নতের রাসুল্লাহ সাল্লাহ নবী সুন্নত মজবুত করে ধরতে হবে এটার মধ্যে উম্মতের কল্যাণ ওই নবী সালামের জুব্বা লাঠি ওই পাগড়ি এইটা দেখার মধ্যে সুমা দেওয়ার মধ্যে এগুলার মধ্যে নাজাত এগুলো নাজাত পাইলে তো আবদুল্লাবনে উবাই সবার আগে পাওয়ার কথা আবার অনেকে হজের এরামের কাপড় নিয়ে আসে আনি বলে যে বাবা আমি মারা গেলে এইগুলা দিয়ে দাপন করিও এগুলা দিয়ে দাপন করা তো আরো মানে ভালো কোনো লক্ষণ না জাহিলি যুগের মুশ্রিকেরা আল্লাহর গড় বায়তুল্লাহ তাওয়াফ করতেন নিজের কাপড় চোপড় খুলে রেখে এসে উলঙ্গ হয়ে তাওয়াফ করতেন কেন উলঙ্গ হয়ে তাওয়াফ করতেন যে আমরা যেই কাপড় চোপড়গুলো পড়তেছি এগুলো পরে গুনার কাজ করতেছি সুতরাং এই গুনার কাপড় নিয়ে আল্লাহর ঘরের সামনে যাওয়া যাবে না উদ্দেশ্য কিন্তু সৎ উদ্দেশ্য খারাপ না উদ্দেশ্য হলো আমরা দুনিয়ার সব গুণাগার জালেম আমরা এইসব কাপড় চোপড় পরে গুনার কাজ করতেছি আবার এই গুনার কাপড় লয় আল্লাহর ঘরের সামনে যাবো এটা কত বড় বেয়া দেবে তার চেয়ে আল্লাহ আমাদেরকে যেইভাবে কাপড় চোপড় সারা দুনিয়ায় পাঠাইছে সেইভাবে যাওয়াটাই বরকত এটা মনে করে তারা এইভাবে আল্লাহর ঘর তাওয়াব করছে তো আল্লাহ সুবানতালার বাইতুল্লাহর ঘর আপনি যখন তাওয়াপ করবেন সাবা মারোয়া সাই করবেন হাজরা সোয়াদ সম্বন করবেন জমজমের পানি মায়ে জমজম পান করবেন মাকামে ইব্রাহিম দেখবেন এই পুরা জায়গাটা বরকতময় এখানে আপনার কি হচ্ছে গুনা মাফ হচ্ছে এখানে মাকফেরা তো জুনুক তা আপনার যেই কাপড়ে গুনা মাফ হচ্ছে তো এই কাপড়ের মধ্যে কি বরকত নিহিত আছে বরং এই কাপড়টা আপনি ওখানে রেখে আসার কথা আরবেরাই জন্য এগুলো আর বাড়িতে না আরবেরা ওখানে ফেলে রেখে যায় আর আমাদের দেশের লোকেরা এগুলো বরকতের জন্য অনেক জাহেলকে এরকম দেখি যে ওই জমজমের পানি দিয়ে ধোয়া শুরু করে জমজমের পানি যত জায়গায় আছে সেখানে বারবার লেখা আছে মা এ জমজম লিশ্বরবে ফকাত আরবিতে লেখা আছে যে এটা শুধুমাত্র পান করার জন্য এটা দিয়ে গোসল করা অজু করা তারপর কাপড় চোপড় ধোয়া এগুলো সম্পূর্ণ নিষেধ কিন্তু আমাদের দেশের অনেক লোক দেখে যে গোসলও করে জমজমের পানি দিয়ে গোসল করতেছে এই জমজমের পানি দিয়ে তো আবু জেহেলও গোসল করতো জমজমের পানি যদি আপনার গুণা সব দূর করে দিত তা আবু জাহেলের গুণা তো সবার আগে আবুল হাবের গুণা তো সবার আগে মাপ হয়ে যেত আবার অনেকে ওই যে হেরামের কাপড়ের জমজমের পানি দিয়ে ধুয়ে বাড়িতে নিয়ে আসে যে এগুলো দিয়ে তাকে দাপন করা হবে তাহলে যেখানে নবী সাল্লাহ ইসলামের জামা মুবারক দিয়ে দাপন করে আবদুল্লাহ ইবনে উবাই রক্ষা পায় নাই তো সেখানে আপনার ওই এহরামের কাপড় দিয়ে অন্য কাপড় দিয়ে আজাব থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা আমরা যে কথাটা বলতেছিলাম যে ইমান ওয়ারিসি সূত্রে স্থানান্তর হয় না কুফরি ওয়ারিসি সূত্রে স্থানান্তর হয় না ঠিক একইভাবে মুনাফেকি